মিসোয়ার ইবনু মখরামা রদেলাহ তালাহতে হতে বর্ণিত যে আমর ইবনু আউফ আনসারি রদেলাহ তালাহ যিনি বনি আমির ইবনু লুয়াইয়ের মিত্র ছিলেন এবং বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি তাকে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু উবায়দাহ ইবনু জার্রাহ রদেলাহ তালাহুকে বাহরাইনের জিজিয়া আদায় করার জন্য পাঠালেন আর রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাহরাইনবাসীদের সঙ্গে সন্ধি করেছিলেন এবং আলা ইবনু হাজরামি রদিল্লাহ তাল্লাহ্নকে তাদের আমির নিযুক্ত করেছিলেন আবু উবাইদাহ রদিল্লাহ তাল্লাহ্ন বাহরাইন হতে অর্থ সম্পদ নিয়ে এলেন আনসারগণ আবু উবাইদার আগমন বার্তা শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে ফজরের সালাতে সবাই হাজির হলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের নিয়ে ফজরের সালাত আদায় করে ফিরলেন তখন তারা তার সামনে হাজির হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের দেখে মুচকি হাসলেন এবং বললেন আমার মনে হয় তোমরা শুনেছ আবু উবায়দাহ রদিল্লাহ তালাহু কিছু নিয়ে এসেছেন তারা বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সুসংবাদ গ্রহণ করো এবং যা তোমাদের খুশি করে তার আকাঙ্ক্ষা রাখো আল্লাহর কসম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের ভয় করি না কিন্তু তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে তোমাদের উপর দুনিয়া এরূপ প্রসারিত হয়ে পড়বে যেমন তোমাদের অগ্রবর্তীদের উপর প্রসারিত হয়েছিল আর তোমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যেমন তারা আকৃষ্ট হয়েছিল আর তা তোমাদের বিনাশ করবে যেমন তাদের বিনাশ করেছে